মানবতা সমাধান আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত হামদানিল্লাহি ওয়াহদা ওসলাত ওয়াসালাম আলাম আল্লাহ নবী আবাদা সম্মানিত পিস টিভি বাংলার দর্শক শ্রোতা শ্রোতামণ্ডলী রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সালাত এই মর্মে আমরা আলোচনা করছিলাম আলোচনার এ পর্যায়ে আমরা সুরা ফাতেহার শেষ মুহূর্তে এসেছি সৌরা ফাতেহা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে একটি দেওয়া দান আর এই সোরা প্রত্যেক সালাতে প্রত্যেক রাগাতেই পড়তে হয় এটাই বলে দেয় যে সোরা ফাতেহা পড়াটা একটি আবশ্যক এবং একান্ত কর্তব্য কিন্তু অনেক সময় দেখা যায় বহু মানুষ সোরা ফাতেহা পড়া থেকে বিরত থাকেন এত বড় একটি গুরুত্বপূর্ণ ফজিলত থেকে বিশেষ করে ইমামের পিছনে জেহেরি হোক আর সিররি হোক জোরে কেরাত পড়া আস্তে কেরাত পড়া সালাতে কোনো সালাতেই আমরা অনেকেই সোরা ফাতেহা পড়তে চাই না এটা আল্লাহর পক্ষ থেকে একটি দেওয়া বিধানকে পরিত্যাগ করেছি যা উচিত নয় রাসুল্লাহ সাল আলি আসাল্লামের দেওয়া বিধান থেকে মুখ ফিরিয়ে যাওয়া কোনো মমিনের পক্ষে উচিত নয় আমরা একটু দেখব এখানে যে আসলে সুরা ফাতেহা পড়ার রহস্যটা বুঝতে আমরা ব্যর্থ হলাম কিনা না ব্যর্থ হওয়ার প্রশ্নই আসে না কি চমৎকার বিধান আল্লাহর কাছে সব কিছু চাওয়ার মৌলিক জিনিসটি চাওয়ার কথা এখানে আছে আমি একমাত্র আল্লাহর ইবাদত করি এ কথা বলার আগে আমি বলেছি যে যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য অন্য কারোর জন্য প্রশংসা নয় আল্লাহর জন্য প্রশংসা আল্লাহ কি আল্লাহ হলেন রহমান আল্লাহ রহিম আবারও বললাম কি মালিক ইউমিদ্দিন কালকে যে দিনটা হবে পরকালের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আর কেউ নয় তারপরে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছি ইহদিন সিরত আল মুস্তাকিম আমাকে সঠিক সোজা সরল পথটি দেখান এই আবেদন জানানোর মাধ্যমে কাদের পথ সেটাও বলেছি সুতরাং এই সোরাটি সালাতের জন্য গুরুত্বপূর্ণ এবং লা সলাত আলিমাল্লাম ইকরা হাতিল কিতাব সহিবুখারি প্রথম খণ্ডের একশো চার পৃষ্ঠায় বর্ণিত আমরা এই হাদিসটিকে গুরুত্ব দেব সালাত হয় না এই ক্ষেত্রে কোনো ব্যাখ্যায় না গিয়ে রসুল্লাহ সাল আলী ওসাল্লামের সাহাবিরা যেভাবে সালাদকে বুঝেছেন সোরা ফাতেহার বিষয়টি বুঝেছেন সেভাবেই পড়তে হবে ইমাম জোরে কেরাওয়াত করলে মুক্তাদিরা আসতে কেবল সুরা ফাতেহা পড়বে আবুহরা রজা রজালকে জিজ্ঞেস করা হলো তাহলে ইমাম যখন সোরা ফাতেহা পড়বে তখন আমি কিভাবে পড়ব আবু হরাই রাজিয়াল্লাহ জবাব দিলেন ইকরা বিহা ফি নাফসিক তুমি তোমার মনে মনে সোরা ফাতেহা পড়ো আস্তে আস্তে পড়ো সহি মুসলিম প্রথম খণ্ডের একশত উনসত্তর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণিত হয়েছে তাহলে আর এখানে ডানে এবং বামে যাওয়ার কোনো সুযোগ নেই এই সোজা আমরা চলতে থাকে উল্লেখ্য যে সম্মানিত দর্শকদের জ্ঞাতার্থ বলতে চাই বলা হয়েছে যে মান করা খলফল ইমাম মূল্যা ফাহু নারন যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত করবে তার মুখে আগুন লাগিয়ে দাও আসওয়াদ থেকে একটি কথা এসেছে আমার ইচ্ছা হয় যে ব্যক্তি কেরাত করবে ইমামের পিছনে তার মুখে মাটি নিক্ষেপ করতে আর একটি হাদিস বর্ণিত হয়েছে মান করা কলফাল ইমামে ফালা সলাত আলাহু যে ব্যক্তি ইমামের পিছনে সোরা ফাতেহা পাঠ করে তার সালাত হয় না সম্মানিত দর্শক মণ্ডলী এই সমস্ত হাদিসগুলো সবই ইতিপূর্বে বহু পূর্বের যে সমস্ত মহাদ্দেশগণ জাল হাদিসের গ্রন্থ লিখেছেন জাল হাদিসের গ্রন্থ সময়ে এই হাদিসগুলো তারা লিপিবদ্ধ করেছেন যেগুলো ভিত্তি নেই যেগুলো ঠিক নয় মিথ্যা নামে যেগুলো সমস্ত হাদিস বর্ণিত হয়েছে এইগুলো পূর্বের মহাদ্দেশগণ নিয়ে আসছেন জাল হাদিসের গ্রন্থে যেমন তাস্কিরাতুল মাউজুয়াত তিরানব্বই পৃষ্ঠায় ইবনু হিব্বান কেতাবু দোয়াফার মধ্যে এই হাদিসগুলো বর্ণনা করেছেন আজ থেকে হাজার বছর পূর্বে বারোশো বছর পূর্বে মহাদ্দেশগণ এই সমস্ত হাদিসগুলো বর্ণনা করেছেন যেগুলো জাল হাদিসের গ্রন্থ তার মধ্যে সুতরাং আমরা এই মুহূর্তে আর ওই জাল হাদিসগুলো পেশ করার প্রয়োজন কখনো মনে করি না আর এইগুলো দ্বারা কোনো দলিল গ্রহণ করা যায় না কেন এই বিতর্ক তো থাকার কথা নয় সেই যুগেই ইমাম বুখার রহিমাহুল্লাহ লা সলাতা লিমাল্লাম মেকরা বিফাতে হাতিল কিতাব এই হাদিসটি বর্ণনা করেছেন বর্ণনা করার আগে তিনি বাপ বেঁধেছেন অধ্যায় রচনা করেছেন অধ্যায়টি হল বাবু উজুবিল কিরাতে লিল ইমামে ওয়াল মামুমে ফিসলাওয়াতে কুল্লিহা ফিল হাজারে ও সফরে অফিমা ইউজহারু অফিমা ইউ খাফাতু ইমাম বুখার রহমাহুল্লাহ আগেই বাপ বেঁধেছেন আজকে নয় কালকে নয় ইমাম বুখারের জন্ম একশো চুরানব্বই হিজড়িতে মৃত্যু দুইশো ছাপ্পান্ন হিজড়িতে বহুদিন পূর্বেই এই হাদিসের আগে তিনি অধ্যায় রচনা করছেন ইমাম এবং মুক্তাদির জন্য কেরাত পড়াটা ওয়াজিব ফিসলাওয়াতি কুল্লিহা প্রত্যেক সালাতে ফিল হাজারে ও সফারে এটা মকিম অবস্থায় থাকি আর সফর অবস্থায় থাকি অফিমা ইউজহারু অফিমা ইউখাফাত সালাদটা হেরি হোক আর সালাদটা সেররি হোক জোরে করাত পড়া সালাত হোক আর আস্তে কেরাত পড়া সালাত হল ঝফরে হোক আর মকিম অবস্থায় হোক সকল অবস্থায় ইমাম এবং মুক্তাদির সুরা ফাতেহা পড়াটা ওয়াজিব সুতরাং আমরা কোনো রকমের বিতর্কে না গিয়ে বরং সকলকে সঠিক পথে অনুসন্ধানের স্বার্থে সুরা ফাতেহা মনোযোগ সহ পড়ব ইমাম যখন জোরে পড়বেন আমি তখন আস্তে আস্তে পড়ব ইমামের সাথে সাথে আর যখন ইমাম ধীরে পড়বেন সেররি সালাতে তখন তো কোনো কথাই নেই তখন সুরা ফাতে পড়তেই হবে এমনকি মুক্তাদিগণ প্রথম দুই রাগাতে অন্য সুরা পড়তে পারেন সুতরাং আমরা এই নিয়ে কথা বলবো একটাই ইমাম এবং মুক্তাদি উভয়ে সুরা ফাতেহা অন্তত তেলাওয়াত করবেন অতঃপর ইমামের সাথে আমিন বলবে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন এদা আম্বানার ইমাম ফা আমিনু যখন তো ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো মান অফাকা তামিনুহু তামিন আল মালাইকা গফির আল্লাহুমা তাকাদ্দামিং জম্বি যার আমিন বলাটা ফেরেস্তার আমিন বলার সাথে মিলে যাবে গুফির আল্লাহুমা তাকাদ্দামিন জম্বি তার পূর্বের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন অত্যন্ত ফজিলতপূর্ণ যা সহি বুখারির প্রথম খণ্ডের একশত সাত এবং আট পৃষ্ঠায় হাদিসগুলি বর্ণিত হয়েছে দর্শক মণ্ডলী যখন আমি জোরেই আল্লাহর কাছে চাইলাম আহ্বানটা জোরেই হওয়াটা এটা যুক্তিসঙ্গত কিন্তু এরপরও হাদিস বর্ণিত হয়েছে তিরমিজির প্রথম খণ্ডের সাতান্ন এবং আটান্ন পৃষ্ঠায় সহি হাদিস বর্ণিত হয়েছে একদিকে কাজটি অত্যন্ত ফজিলতপূর্ণ আর একদিকে এর গুরুত্ব বর্ণিত হয়েছে যে সুরা ফাতেহা পড়েছি আমি জোরে আমি আমিন জোরেই বলবো সমরে দর্শক মণ্ডলী সংক্ষিপ্ত একটি বিরতির পরে আমরা আবার আলোচনায় ফিরে আসছি আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ সুন্নাতকে মেনে চলে যে সমাজের নারী ও পুরুষরা আল্লাহর প্রেম যেখানে নিষিদ্ধ হারাম কাজ দেখুন ইসলামী সমাজ কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিরতির পরে আবার ফিরে আসলাম আলোচনা করছিলাম সালাতে আমিন বলানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল রসল্লাহ সাল আলি আসাল্লাম এই ফজিলতটি আমাদের জন্য বর্ণনা করেছেন আমরা এই ফজিলতকে আঁকড়ে ধরি এখানে একটু বলতে চাই যে সালাতে আমি কেরাত পড়লাম জোরে কিন্তু নীরবে তার সমর্থন জানাচ্ছি এটা আমার আপনার বিবেকের কাছেও এটা মনে হয় স্পষ্ট তবে হ্যাঁ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম জোরে আমিন বলতেন এটা পরিষ্কার সহি বুখারি প্রথম খণ্ডের একশত সাত এবং আট পৃষ্ঠায় বেশ কয়েকটি ইমামে হাদিস বর্ণিত হয়েছে ইমাম বুখারি বাপ বিদেশে নেই বর্বে তার মধ্যে একটি কথা নিয়ে আসছেন যখন রসুল্লাহ সাল আলি আসাল্লামের যুগে আমিন বলা হতো মসজিদ আমিনের শব্দে গুঞ্জরিত হয়ে উঠত আবুদাউদের প্রথম খণ্ডের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যখন বলতেন গাইরুল মকদুব আলিহিম অলদ্দলিন ফা জহারে বিহা আমিন তখন আল্লাহ রাসুল জোরে আমিন বলতেন স্পষ্ট করে তিরমিজিতে দুইটি হাদিস বর্ণিত হয়েছে এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে আমিন জোরে বলার ব্যাপারে এবং এই নিয়মটি সাহাবা কেরামার মধ্যে আমিন জোরে বলার অভ্যাসটি চালু ছিল কিন্তু আমরা আজকে এই অভ্যাস থেকে দূরে চলে এসেছি হ্যাঁ এ মর্মে একটু পরিষ্কার হওয়া ভালো পরিষ্কার করে দেওয়া ভালো তিরমিজি প্রথম খণ্ডের আঠান্ন এবং উনষাট পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম যখন বলতেন গৈরিল মকদুবে আলিহিম অলদ্দলিন ফকলা আমিন ওয়ামাদ্দা বিহা সৌতাহু ওয়াইলিবন হজুর বলছেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যখন আমিন বলতেন তখন আমিনের আওয়াজটা জোরে হতো হাদিসটি সুফিয়ান থেকে বর্ণিত ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ আর একটি হাদিস বর্ণনা করেছেন এই মর্মে সৌবা থেকে সেটা ছিল খফাজা বিহা সৌতাহু আমিনের আওয়াজটা ছিল নিম্ন স্বরে নীরবে এবার এই দুইটি হাদিসকে ইমাম তিরমিজি বর্ণনা করার পরে বলছেন এই মর্মে সামিত মুহাম্মাদান আমি ইমাম বুখার রহিমাহুল্লার কাছে শুনেছি তাকে বলতে শুনেছি হাদিস ও সুফিয়ান আসাহমিন হাদিসে শোবা এই শোবা আস্তে আমিন বলার হাদিসের চেয়ে সুফিয়ানের জোরে আমিন বলার হাদিসটি অধিকতর সহি তাহলে সমাধান আমরা এখানেই পেয়ে গেলাম তারপরে ইমাম তিরমিজি রহিমহল্লা বলছেন আখতা সৌবা ফি মাওয়া সৌবা এই হাদিসে অনেক জায়গায় ভুল করেছেন তার মধ্যে অন্যতম একটি জায়গায় ভুল করেছেন কলা খফাজা বেহা সৌতাহু ও ইন্নামা হুয়া মাদ্দা বেহা সৌতাহু সে বর্ণনা করেছে যে আমিনের আওয়াজটা আসতে হতো কিন্তু আসলে সঠিক শব্দটা অমাদ্দাবিহা সৌতাহমে আমিনের আওয়াজটি জোরে লম্বা হতো ইমাম তিরমিজ আরও বলেন ওসামি তু আবা জুরা আমি আবু জুরাকেও বলতে শুনেছি হাদিসু সুফিয়ান আসাহমিন হাদিসে শোবা অর্থাৎ সুফিয়ানের হাদিসটি সু বা বর্ণিত আস্তে আমিন বলার হাদিসের চেয়ে অধিকতর সহি সম্মানিত দর্শক মণ্ডলী আলোচনার মাধ্যমে আমরা স্পষ্ট হতে পারলাম যে আমিন জোরে বলতে হবে সরবে বলতে হবে এক্ষেত্রে আর বিষয় উল্লেখ করার দরকার প্রয়োজন জ্ঞাতার্থে সকলের জানার স্বার্থে সেটা হলো ইবনু মাজাতে একষট্টি পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন ইয়াহুদু মা হাসাদাত বিশাইন মা হাসাদাত বিকৌলে আমিন আল্লাহ রসুল বলেছেন দেখো ইহুদিরা সবচেয়ে বেশি যে বিষয়ে হিংসা করে সেটা হলো আমিন বলা তোমাদের আমিন বলাকে ইহুদিরা সহ্য করতে পারে না ইহুদি খ্রিস্টানরা আমিন বলাকে বরদাস্ত করতে পারে না বেশি হিংসা করে যত হিংসা আছে তার মধ্যে সবচেয়ে তাদের কাছে ভারী বিষয় হলো তারা আমিন বলাকে সহ্য করতে পারে না সম্মানিত দর্শক মণ্ডলী আমিন বলাকে সহ্য করতে পারে না তাহলে আমিনের আওয়াজটা জোরে হতো নিঃসন্দেহে যদি জোরে নাই হবে তাহলে তারা শুনবে কখন আর হিংসা করবে কেন তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের যুগে আমিন যে জোরে বলা হতো তাতে কোনো সন্দেহ নেই সাহাবাকরাম যে আমিন জোরে বলতেন তাতে কোনো সন্দেহ নেই আজকেও তাদের অনুসরণে আমাকে আমি জোরে বলতে হবে এখানে আরেকটা বিষয় উল্লেখ করা যেতে পারে সেটা হলো সোরা ফাতেহার পরে আমরা আমিন বলি ইহুদি খ্রিস্টান এটা মেনে নিতে পারবে না এটাই স্বাভাবিক কারণ আমরা সঠিক পথ আল্লাহর কাছে চেয়ে নিলাম ইহুদিন সিরাত মুস্তাকিম আমরা সঠিক পথ চাচ্ছি আবার বলছি কি গৈরিল মকদুব আলাইহিমলিন তাদের পথ নয় যাদের উপরে আল্লাহ গজব বর্ষণ করেছেন তারা পতভ্যুষ্ট ইহুদি হলো মকজুব জলদিন হলো খ্রিস্টান প্রত্যেকটি রাগাতে সোরা ফাতে পড়ি সুতরাং ইহুদি খ্রিস্টানরা আমার উপরে কেন হিংসা করবে না সুতরাং এখানে বুঝতে হবে ইহুদি খ্রিস্টানের শত্রু হবেই বিশেষ করে এখানে একটা বিষয় লক্ষণীয় যখন সুরা ফাতেহা শেষ করলাম আলী মকদুবি দলিন বলে তখন আমরা আমিন বলছি আল্লাহর কাছে পথ চাইলাম ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর গজব প্রার্থনা করলাম করার পরে যখন আমিন বলছি তখন তো তারা সহ্য করতে পারে না এটাকেই বেশি হিংসা করে সই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম সুতরাং প্রত্যেক মুসল্লিকে প্রত্যেক মমিনকে সুরা ফাতেহার পাঠ করার পরে জোরে সমর্থন দিয়ে আল্লাহর কাছে আমিন বলে প্রার্থনা করা আল্লাহ আপনি কবুল করুন এটাই উচিত দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই সুরা ফাতেহার মতো গুরুত্বপূর্ণ সুরাটি পড়ি না এবং শেষে আমিনও বলি না হাদিসে স্পষ্ট থাকতে আমি হাদিসের কাছে আত্মসমর্পণ করব। এটাই মুসলিমের নিয়ম যদি আমিন না বলার এবং সুরা ফাতেহা না পড়ার যদি আমরা একটু তত্ত্ব অন্বেষণ করতে যাই তাহলে দেখা যাবে যে এখানে অমুসলিমদের একটি কার সাজি আছে কারণ ওই হাদিসগুলো তো অমুসলিমরাই তৈরি করেছে হয় অমুসলিমরা তৈরি করেছে অথবা অমুসলিমদের বা ইহুদি খ্রিস্টানদের যারা কিরণক যারা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে ইসলামকে খাটো করার চেষ্টা করেছে ইসলামকে উৎখাত করার চেষ্টা করেছে তারাই তৈরি করেছে যে যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে সালাতে তার মুখে আগুন ধরে দাও তার মুখে মাটি নিক্ষেপ করো তার সালাত হয় না আমার ইচ্ছা করে তার মুখে মাটি নিক্ষেপ করতে এই সমস্ত হাদিসগুলো তো মনে হয় যে অমুসলিমদের কারসাজিতেই তৈরি হয়েছে যাক আল্লাহ আমাদেরকে এদিক থেকে মুক্ত করুন আমাদেরকে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করার তফিক দান করুন এটাই চাই বিরাট নেকি আল্লাহ রসুল বলতে আমি এটাকে কখনো ছোটোখাটো বলবো না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কখনো এটাকে ছোটোখাটো বলতে চাইব না কেন একটি সোননাথকে রক্ষা করা একটি সোননাথের উপরে আমল করা এবং ইহুদি খ্রিস্টানদের যে কোষা যে রাগ এ হিংসা আমিন বলার প্রতি সুতরাং আমিন বলাটাকে আমাকে সোননাথকে আঁকড়ে ধরে থাকা আর একটি বিষয় ফজিলত পাওয়া আল রাসুল বলছেন এদা অফাকা কৌলুহু কৌলাল মালাইকা গফির আল্লাহুমা তাকাদ্দামা মিংদম্বি যখন আমার আপনার আমিনের সঙ্গে ফেরিস্তাদের আমিন মিলে যাবে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন গফির আলহুমা তাকাদ্দামা মিংদম্বি পূর্বে যত পাপ করা হয়েছে পাপ রয়ে গেছে সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন সুতরাং আমরা এই সোনারটাকে যথাযথভাবে আমল করার চেষ্টা করব ইমাম এবং মুক্তাদি একসঙ্গে আমিন বলবে আলোচনা বলছেন আম্মান আল ইমাম আমিনু অনেক জায়গায় দেখা যায় ইমামকে ডিঙ্গিয়ে আমিন বলা হচ্ছে এদা কল আল ইমাম ও গাইরুল মকজুব আলহিমুল্লাহদ্দিন ফাকুল আমিন ইমাম যখন গাইরুল মকজুব আলহিমুল্লাহদ্দিন বলবে তখন আমিন বলো কিন্তু আরও দুইটি হাদিস রয়েছে যে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে সুতরাং আমিন বলতে হবে এর অর্থে এটা নয় যে ইমামের আগে বলতে হবে ইমাম আমিন বলা শুরু করলেন তখন আমরা আমিন বলা শুরু করব। ইমাম গাইরুল মকদুব আলিহিম দলিন বলে যখন আমিন বলা শুরু করবেন তখন আমরা আমিন বলা শুরু করব। অর্থাৎ একই সঙ্গে ফেরেস্তাদের আমিনের সঙ্গে ইমাম এবং মুক্তাদির আমিন একসঙ্গে মুক্তাদিরা যদি আগে আমিন বলে নেন আর ইমাম যদি পরে বলেন অথবা ইমাম যদি আগে আমিন বলে নেন আর মুক্তাদিরা পরে বলেন ফেরেস্তার আমিনের সাথে কোনটা মিলবে সুতরাং ইমাম আমিন বলা শুরু করবে তারপরে মুক্তাদিও শুরু করবে একই সঙ্গে অতঃপর এরই সাথে ফেরেস্তারাও আমিন বলবে যা বোঝা যায় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছিলাম রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন এর উপরে সুতরাং সোরা ফাতেহা আমাদেরকে পড়তে হবে ইমাম হই আর মুক্তাদি হই জেহিরি সালাতে হই আর সেররি সালাতে হই অনুরূপভাবে পরস্পর আমরা একই সঙ্গে উচ্চকণ্ঠে সরবে আমিন বলবো যেন আল্লাহর কাছে নেকি পেয়ে যাই আমরা নেকি প্রাপ্ত হয় অতঃপর আমরা অন্য একটি সোরা মিলিয়ে পড়ব যা আমরা পরবর্তীতে আলোচনায় নিয়ে আসবো ইনশাল্লাহ কোরআন এবং সহি হাদিসকে একজন মুসলিম গ্রহণ করবে এবং সে অনুযায়ী আমল করে চলবে এটাই তার ব্রত সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে মাথা লুটিয়ে দিয়ে নিবিষ্ট চিত্তে বিনম্র চিত্তে সালাদকে আমরা আল্লাহর ওয়াস্তে সমর্পণ করব এটাই প্রত্যেকের ব্রত হওয়া উচিত আল্লাহ আমাদেরকে কোরআন এবং সৈহাদিস অনুযায়ী সালাত আয় করার তৌফিক দান করেন আমিন সুহানাকাল্লাহমা বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা আস্তাক ফিরকা ওয়াতুবেলিকা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم وعليكم السلام আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু